চলো মুসাফির চলো মদিনা আমার দেশের প্রান্ত হতে চলো মুসাফির চলো মদিনা আমার দেশের প্রান্ত হতে চলো মুসাফির চলো মদিনা আমার দেশের প্রান্ত হতে চল ছুটে দল বেঁধে চল চল ছুটে দল বেঁধে চল রৌজা মুবারক জিয়ারতে চলো মুসাফির চলো মদিনা আমার দেশের দন্ত হতে চলো মুসাফির চলো মদিনা আমার দেশের দন্ত হতে চল ছুটে দল বেঁধে চল চল ছুটে দল বেঁধে চল রৌজা মুবারক জিয়ারতে চলো মুসাফির চলো মদিনা আমার দেশের প্রান্ত হতে চলো মুসাফির চলো মদিনা নবীজির দেহ মুবারক আছে সাই তো যে চলো মুসলিম চলো হে মুমিন চলো না চলো সে থা নবীজির দেহ মুবারক আছে তো যে চলো মুসলিম চলো হে মুমিন চলো না চলো সে ডাকে প্রিয় নবী তোরে রৌজা হতে রৌজা হতে চলো মুসাফির চলো মদিনা আমার দেশের প্রান্ত হতে চলো মুসাফির চলো মদিনা আমার দেশের প্রান্ত হতে চল ছুটে দল বেঁধে চল চল ছুটে দল বেঁধে চল রোজা মুবারক জিয়ারতে চলো মুসাফির চলো মদিনা আমার দেশের প্রান্ত হতে চলো মুসাফির চলো মদিনা রসুলের সুবাস মাখা ওই স্মৃতি আঁকায় হৃদয় মনটিকে না প্রাণ মানে না সারাক্ষণ নামাকে কাদা রসুলের সুবাস মাখা ওই স্মৃতি আঁকায় হৃদয় মনটিকে না প্রাণ মানে না সারাক্ষণ আমাকে কাদা যেতে চায় সে মদিনায় রসুল প্রেমের সুর মিলাতে চলো মুসাফির চলো মদিনা আমার দেশের প্রান্ত হতে চলো মুসাফির চলো মদিনা আমার দেশের প্রান্ত হতে চল ছুটে দল বেঁধে চল চল ছুটে দল বেঁধে চল রৌজা মুবারক জিয়ারতে চলো মুসাফির চলো মদিনা আমার দেশের প্রান্ত হতে চলো মুসাফির চলো মদিনা আমার দেশের প্রান্ত হতে চল ছুটে দল বেঁধে চল চল ছুটে দল বেঁধে চল রৌজা মুবারক জিয়ারতে চলো মুসাফির চলো মদিনা আমার দেশের প্রান্ত হতে চলো মুসাফির চলো মদিনা আমার দেশের প্রান্ত হতে চলো মুসাফির চলো মদিনা